দেখা হবে রাজপথে বন্ধু ও দেখা হবে রাজপথে বন্ধু দেখা হবে রাজপথে বন্ধু ও দেখা হবে রাজপথে বন্ধু দেখা হবে রাজপথে বন্ধু ও দেখা হবে রাজপথে বন্ধু ও অধিকার আদায় শক্তি দিয়ে করে যাব সংগ্রাম মুক্তির মিছিলে জীবনটা দিয়ে কে লেখাবে না অধিকার আদায় শক্তি দিয়ে করে যাব সংগ্রাম মুক্তির মিছিলে জীবনটা দিয়ে কে লেখাবে না সেই সংগ্রামে রাজপথে দেখবে শুধু তুমি রক্ত সেই রক্তের বিনিময় আনতে হবে ফিরে ইসলামী হুকুমের সিন্ধু দেখা হবে রাজপথে বন্ধু ও দেখা হবে রাজপথে বন্ধু দেখা হবে রাজপথে বন্ধু ও দেখা হবে রাজপথে বন্ধু ও ইসলাম কায়েমে জীবনটা দিয়ে শহীদ যদি হতে হুকের বুকের তাজা রক্ত ঢেলে চিনিয়ে আনবে বিজয় ইসলাম কায়েমে জীবনটা দিয়ে শহীদ যদি হতে হুকের বুকের তাজা রক্ত ঢেলে ছিনিয়ে আনবে বিজয় শহীদি তামান্না বুকে নিয়ে তুমি চলবে জীবনটা যায় যাক টলবে না তবু ইসলাম থেকে এক বিন্দু দেখা হবে রাজপথে বন্ধু ও দেখা হবে রাজপথে বন্ধু দেখা হবে রাজপথে বন্ধু ও দেখা হবে রাজপথে বন্ধু দেখা হবে রাজপথে বন্ধু ও দেখা হবে রাজপথে বন্ধু ও আর নয় আজ ভয় নেই দ্বিধা সংশয় কালেমার ঝান্ডা ধরেছি শাহাদাতে অমিয় সুধা পানি কোরআনের পথে আজ ছুটেছি আর নয় আজ ভয় নেই দ্বিধা সংশয় কালেমার ঝান্ডা ধরেছি শাহাদাতে অমীয় সুধা পানে কোরআনের পথে আজ ছুটেছি লড়েছি লড়ব ইসলামী হুকুমত সাধনা লালে লাল হয়ে যাক চাই শুধু শাহাদাত দিনের পথে হোক মৃত দেখা হবে রাজপথে বন্ধু ও দেখা হবে রাজপথে বন্ধু দেখা হবে রাজপথে বন্ধু ও দেখা হবে রাজপথে বন্ধু ও দেখা হবে রাজপথে বন্ধু দেখা হবে দেখা হবে রাজপথে বন্ধু দেখা হবে